গাদ্দার পাকিস্তানি আর্মির ঘাঁটিতে টিটিপির মুজাহিদদের বীরত্বপূর্ণ হামলা পাকিস্তান ভিত্তিক জনপ্রিয় ইসলামী প্রতিরোধ বাহিনী টিটিপি গত দশ থেকে পনেরো জানুয়ারি দেশটির গাদ্দার সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটির উপর বেশ কিছু বীরত্বপূর্ণ অভিযান চালিয়েছেন যাতে কমপক্ষে বিশ গাদ্দার সেনা হতাহত হয়েছে তেহরিকে তালেবান পাকিস্তানের মুখপাত্র কর্তৃক গত দশ জানুয়ারি জারি করা টুইট বার্তা থেকে জানা যায় প্রতিরোধ যোদ্ধারা খাইবার প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় দেশটির গাদ্দার সামরিক বাহিনীর উপর দুটি পৃথক হামলা চালিয়েছেন যাতে এক সেনা সদস্য নিহত এবং অন্য দুই পুলিশ সদস্য আহত হয়েছে সেই সাথে প্রতিরোধ যোদ্ধারা দুটি অস্ত্র ও গণিমত পেয়েছেন এরপর বারো জানুয়ারি মুখপাত্রের জারি করা অপর এক বার্তা থেকে জানা যায় দক্ষিণ ওয়াজিরিস্তানের গোরগোরা সীমান্ত এলাকায় মুজাহিদগণ গাদ্দার সেনাদের একটি সামরিক কনভয়ে অতর্কিত হামলা চালান হামলায় মুজাহিদগণ আরপিজি সেভেন এবং অন্যান্য হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেন মুজাহিদদের এই হামলায় অন্তত তিন গাদ্দার সেনা আহত হয় এমনিভাবে ১৩ জানুয়ারি জারি করা বিবৃতিতে বলা হয় টিটিপির মুজাহিদগণ উত্তর ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় পৃথক দুটি হামলা চালিয়েছেন এর মধ্যে ওয়াজিরিস্তানে মুজাহিদদের স্নাইপার হামলায় তিন গাদ্দার সেনা নিহত হয় অপরদিকে বান্নু জেলার মান্দাই এলাকায় এক গাদ্দার এমআই অফিসারকে গুলি করেন মুজাহিদগণ এতে ওই গাদ্দার অফিসার গুরুতর আহত হয় অন্যদিকে চোদ্দ জানুয়ারি মুখপাত্র মোহাম্মদ খোরাসানি তার টুইট অ্যাকাউন্ট থেকে জারি করা বিবৃতিতে জানান মুজাহিদগণ খাইবার ও জানিখাইল এলাকায় শত্রুদের গাড়িবহরে দুটি সফল হামলা চালিয়েছেন যাতে এক এফসি কর্মকর্তা ও অন্য এক সেনা সদস্য আহত হয় সেই সাথে অন্য এক সেনা সদস্য নিহত হয় অপরদিকে মোহাম্মদ খোরাসানি পনেরো তারিখে জারি করা বিবৃতিতে বলেন মুজাহিদগণ উত্তর ওয়াজিরিস্তানে এফসি কর্মীদের একটি গাড়িতে সফল বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন যাতে গাড়িটি ধ্বংস হয়ে যায় এ সময় গাড়িতে থাকা কমপক্ষে দুই সদস্য নিহত এবং অপর এক সদস্য গুরুতর আহত হয়েছে একই এলাকায় গাদ্দার সেনাদের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালান মুজাহিদগণ যাতে তিন গাদ্দার সৈন্য নিহত এবং অন্য দুই সৈন্য আহত হয় এদিন জেলাটির আসাদ খাইল এলাকায় গাদ্দার সেনাবাহিনীর একটি টহল দলকে টার্গেট করে বোমা হামলা চালান মুজাহিদগণ এতে বেশ কিছু সৈন্য নিহত এবং আহত হয়েছে বলে জানা যায়